প্রিয় শ্রোতা বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে এলো জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন বন্ধন শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী মাসুম বিল্লার কণ্ঠে মনোমুগ্ধকর পরিবেশনা আলোর আশা অ্যালবামটিতে কণ্ঠ সহযোগিতায় ছিল শিশু শিল্পী মেহেদি হাসান মারুফ আবদুল্লাহ জুবায়ের কেফায়াতুল্লাহ এবং এনামুল হক গানের কথা ও সুর করেছেন হাফেজ ইমদাদুল ইসলাম ইমাম হুসাইন সাদি জায়েদ হাসান হাফিজুল ইসলাম জিহাদুল ইসলাম এবং আনোয়ারুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনা সঙ্গীত পরিচালনা ও দিক নির্দেশনায় ছিলেন হাফেজ ইমদাদুল ইসলাম কৃতজ্ঞতা স্বীকার মুফতি নূর মোহাম্মদ আজিম শব্দ ধারণ প্রত্যাশা রেকর্ডিং স্টুডিও ধারা বর্ণনায় ছিলাম আমি মামনুন বিন মসউদ প্রযোজনা ও পরিবেশনায় তারান্নুম প্রোডাক্টস মিরপুর এক ঢাকা মোবাইল শূন্য এক সাত এক দুই পাঁচ দুই এক নয় দুই পাঁচ আল্লাহ হাফেজ বন্ধন বন্ধন বন্ধন বন্ধন ইমানি চেতনার বন্ধন সুস্থ সমাজ